کفا والسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله مع الذين اتقوا والذين هم محسنون والى مودين اخر يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول اولي الامر منكم وان تنازعتم في شيء فردوا الى الله ورسوله والى مودين اخر فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وإلى موضن آخر إنما يخشى الله من عباده العلماء وإلى موضن آخر هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وإلى موضن آخر هل يستوي الظلمات والنور وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده المؤمن من امانه الناس عن دماء مالهم المجاهد من جاهد لنفسه المهاجر من هجر مما نهى الله كما قال عليه الصلاة والتسليم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى تكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه وقال رسول الله صلى الله عليه وسلم من را منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك ضعف الإيمان كما قال عليه الصلاة والتسليم وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر مرة ومن صلى علي عشر مرة صلى الله عليه مئة مرة كما قال عليه الصلاة والتسليم क्यों आहंग रफ्तान कुनद जाने पाक चेबर रुए तख्त मुर्दान चेबर रुए খাক কাহার শব্দ হেন করমে বচনে শুকর আদায় করে তার নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তার বেসুমার সে খুদার কৃপায় অসীময় অপার পাপ করে নরে লজ্জা হই গো তার আপনারা পার্টি পিটিপে যাচ্ছেন কিন্তু কি করতে যাচ্ছেন আমি বুঝতে পেরেছি কারা তা বলবো না আপনারা দিদি আরম্ভ করবো দর্শক সভাপতি কয় হ্যাঁ জনাব মাননীয় অনুপস্থিত সভাপতি মহাশয় সুযোগ পাইয়াছি ছাড়িব না তারপরে পরে জ্ঞানী গুণী মানিক সম্মানী ওলামায় কেরামরা যারা আমার শ্রদ্ধার আমার ভালোবাসার আর আমার স্নেহের তোলাবারা তারপরে আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী শ্রোতামণ্ডলীরা বয়োজ্যেষ্ঠেরা সমবয়স্কেরা এবং বয়কনিষ্ঠেরা আমার বয়সে যারা বড় আমার বয়সের যারা সমকক্ষ আমার বয়সের যারা ছোট আর শ্রদ্ধেয়া মাননীয় মায়েরা বোনেরা আর যাদের কাছে আমাদের কথা পৌঁছচ্ছে সেই সমস্ত ভিতা ভগ্নীরা জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে মন্ডলীরা অনেকবার আমার বুকে শুনেছেন আজ আর একবার শুনে রাখেন কোরআন এত বিজ্ঞানে পরিপূর্ণ এবং আল্লাহর কালাম যা শোনার জন্য বিশ্বের সমস্ত জাতি চাতকের মতো চেয়ে থাকে তাই অনেক অমুসলিম ভাই কোরআনের বিজ্ঞানপূর্ণ বাণী শোনার জন্য আমাদের সভাতে যোগদান করেন কান পাতেন বিশ্বনবী জীবন আদর্শকে উপলব্ধি করার জন্য শান্তি পাওয়ার উদ্দেশ্যে আমাদের সভাতে আসেন তাদেরকে আমরা সাদরে গ্রহণ করব ওয়েলকাম জানাবো সাধুবাদ জানাবো পাশে বসিয়ে নিয়ে প্রমাণ করিয়ে দেব ইসলাম অস্পৃশ্যতার ঊর্ধ্বে ইসলামে অস্পৃশ্যতা নাই ছুঁই ছুঁই গেলাম গেলাম গেলরে গেলরে ইসলামে নাই আর মুসলমানরা যতটা মনে করে যে আল্লাহ আমাদের সেটাও নয় এ তো আমার বাপ চাচা নয় যে তুই কেন বাপ বললি আল্লাহ সকলের সৃষ্টিকর্তা কোরআন তার সাক্ষী আলহামদুলিল্লাহি রব্বিল আলমী আমি সারা জগতের সকলের ফেরাউন নমরুদ সাদ্দাত কারুন হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান ভালো মন্দ শিক্ষিত সাধারণ ধনী দরিদ্র আমি সকলের সৃষ্টিকর্তা রক্ষাকর্তা ত্রাণকর্তা ভালো মন্দের মালিক তোমরা মোটেই ভুল করে বলো না আল্লাহ আমাদের আল্লাহ কাদের আল্লাহ কাদের পক্ষে এ ব্যাপারে বলবো আর যদি আপনারা বড়লোক হতে চান আজকে আমি একটা মশলা শিখিয়ে দেবো আপনারা বড় লোক হয়ে যাবেন যারা হতে চাইছেন আজকে দিয়ে যাব আবার বুড়ো মানুষ কবে আসতে পাবো না পাবো মশলা একটা দিয়ে যাই কুসুম গ্রামের লোকেরা বড় লোক হলে আমার বিআই এলাকার লোকরা বড় লোক হবে আজকে মশলাটা দিয়ে যাব বড় লোক হতে চাইছে না চাইছে না কে বলছেন বড় সবাই বড় লোক হবে ইনশাল্লাহ হ্যাঁ <laughs> কোরআন শরীফ আছে বড় লোকের মশলা পরে বলবো এখন বলে দিলে তো ওনারা পালিয়ে যাবেন শেষকালে বলবো এটা তাহলে আপনি পালাতে পারবেন না সে বড় লোক হওয়াটা এখনো বাদ আছে এমনি একটা একটা করে বলবো আজকের মজলিসে সব থেকে অসহায় দুর্বল অশিক্ষিত সাধারণ আমি পাপি অপরাধী তারপরে আমরা সবাই সাধারণ আর যাকে যেমন যোগ্যতা দান করেছে যেমন শিক্ষা লাভ করেছে আমরা যাকে যেমন দিয়েছে তবে ব্যাপারটা হচ্ছে হকিকতটা কি জানেন আমাদের মধ্যেই মৌলবীদের মধ্যে অনেকজনের বড় বড় জামা আছে অনেকজনের ফর্সা আছে অনেকজনের লম্বা পাড়া আছে অনেকজনের তসবি করে অনেকজনের জেকের করে ফেকের করে কিন্তু বাটটা যেমন ভেতরটা তেমন হয় চারটি খানি কথা লয় অনেকজনা বলে আপনারা সত্যি ভদ্রলোকের সঙ্গে ভালো আছেন আপনার মতো কেউ নাই ভেতর মনে মনে করছে আমার মতন কেউ নাই ফেরেস্তারা বলছি তোর মাল ভেতরে আলাদা বাইরে আলাদা আয় একবার হাম চোর ডাঙ্গারে নিস আমার মতো গন্ডার আর নাই এটা যদি মনের ভেতরে থাকে আর বাইরে যতই নম্রতা থাক তার কোনো মূল্য নাই কথার সঙ্গে কাজের মিল হতে হবে আর আজকাল গোলমাল তো এইখানে বিরাট বড় জামা পরে কুসুম গ্রামের বাইরে দাঁড়িয়ে আছে সালাম আলাইকুম একটু দাঁড়াবেন আমার দেওয়ার সাথে কুসুম গ্রামে আমি যেতে পারছি না আপনি একটু দাঁড়াবেন চেপে পড়েছে তারপরে ট্রাকের মাথায় ড্রাইভারের মাথায় পিস্তল ধরেছে নাম সালা গাড়িতে পড়ে এত বড় জামা জামার ভেতর দিয়ে দেখছে গেঞ্জি আর আন্ডার প্যান্ট তারা পরের পাজামা জামা গায়ে দিয়েছে পড়েছে মানে বাড়া তারা ভেলোর আলাদা এটা সব থেকে ডেঞ্জার সেজেছে মৌলবি কিন্তু মাল আলাদা সে হারুনের বাপ তার বেটাকে বলেছে ভোর ভোর নাঙলটা নিয়ে যাবি রে আজকে আড়াই বিঘেটা চাষ দেবো সে একটা গায়ে আর একটা হেলে জুড়ে নিয়ে চলে গেছে তারা খালি কাদার উপরে শুয়ে পড়ছে দাঁতে কামড়ি কামড়ি উঠিয়ে যখন ভোরবেলা হচ্ছে সময় বসে বলছে কি যখন কালো গায়েতে জুড়ে নিয়ে চলে যাবে তার মানে তার ভাব ভেবে বলিল বলে বলছি না আমার তো বেয়ে বলা চলবে না আমার তো মনে গো যেটা বলিল সেটা বললাম একটা হেলে আর একটা গায়ে তো আপনারা চব্বিশ পরগনা থেকে নদিয়া থেকে মুর্শিদাবাদ থেকে বাংলাদেশের বর্ডার থেকে মৌলবি ধরে নিয়ে চলে আসছেন একবারও নেই তুলে দেখেন নাই হেলে না গায় সেই কারণেই তো আপনার দিকে মাদাল লাজ হচ্ছে তাদের কেউ মাদাল লাজ করে আলেমের ভাই শুনলে বলো দেখে নাই গায়ে জুড়ে দিয়েছে সেখানে একটু দেখার দরকার আছে ওই কারণেই তো আমাদের অমুসলিম ভাইদের থেকে ঘোরা শুরু করি আমি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রুমাল গায়ে দিয়েছিল ফেলে দিয়ে বগলে করে ধরে নিয়ে পালিয়ে গেল তখন সেটা জানতে পারলে ইশালা সাধু লয় রে যা ভেবেছিলাম তা নয় তো আপনি যতগুলোকে বড় জামা দেবে মৌলবি ভাবছেন সবগুলো তো মৌলবি নয় খানিকগুলো রাবণের মতো মাল হঠাৎ চলেইছে মই ফোর বেরিয়ে পড়েছে পড়তে যেয়ে ঘুরে এইছে এ বাস্তব বলছি না অবাস্তব এখন খালি বড় জামা গায়ে থাকলে আর রেহাই নাই পেছু পেছু লোক ছুটে বেড়াচ্ছে আবার বড় জামা পড়ছে বলে দেখছে বেটাই খাটি আবার জামা বাড়িয়ে বাড়িয়ে মাটিতে থেকে যার যত যে বড় জামা আসছে তত বড় মৌলবি এই মহিলাদের কে খুলে তা আল্লাহ জানে নিয়ে দেখছি টেলার মাস্টার তারও বড় জামা আমাদের মাদ্রাসার চি তারও বড় তারও আন্ডে কিছু সে আবার আমার থেকে বড় জামা আমি যবে তোকে লোকে হেড মলিবে মনে করবে যে বলে ওই কারণেই তো বড় পড়েছি তোমাদেরকে হারিয়ে দেবো যে বড়র একটা যেন হিড়িক চলছে সাজ্জাদ আহমদ সাহেব মোরাদাবাদী এইদিন বলতো জামা পড়তেন কিন্তু জবরদস্ত আল্লাহর অলি আমার ওস্তাদ সারামুল্লাহ জামির সাজ্জাদ আহমদ সাহেব মোরাদাবাদী তাই বড় জামা পড়লেই অলি হবে এটা নয় এটা হচ্ছে আপনাদেরকে সুন্নত নেসপে শাক ইউনিফর্ম অফ পয়গম্বর সাল্লি সাল্লাম ইউনিফর্ম অফ ইসলাম ভালো জিনিস সীমালঙ্গন ভালো নয় বাড়াবাড়ি ভালো নয় আপনি যেমনটা তার বেশি ভালো নয় আজকাল আপনারা যা শুরু করেছেন তাতে করে আমি অনেক জায়গায় বলে বেড়াচ্ছি আজকে বলে দিয়ে যাই হয় মৌলবিদিকে তাদের কলারে লিখতে হবে মাজাহেরি কাসেমি আর না হলে আপনার কলারে লিখতে হবে তুমি যা ভাবছো তা নয় কারণ সবারই তো বড় জামা কিনবে কি করে আপনাকে ভাবতে মন যায় নাই যে শূন্য যতটা ততটা আমি যেমন তেমন সেজে থাকবো আমি যদি দারোয়ান পুলিশ সাজি পুলিশ যদি দারোয়ান সাজে সমাজের চরম ক্ষতি হবে কে কাকে বুঝাবে কে কাকে মশলা দেবে সবাই আমরা হোমরা চোমরা মৌলান খানবির রহমতুল্লাহ আলাইয়ের দরবারে খানকায় কেউ মুরিদ হতে গেলে আল্লাহওয়ালা হব বুজুর্গ হব তো মৌলান খানবির রহমতুল্লাহ প্রথম যেটা তাকে সবক দিতেন সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ এটা নয় চল্লিশ দিন পর্যন্ত আমার খানকায় যত মুড়িদান আসছে তাদের জুতোগুলো মুখে ঢুকছে পচি মুখে করে রাখবে এটা চল্লিশ দিন তারপরে সুবান আল্লাহ সবক পাবি তোর ভেতরটাকে ঠিক হোক তারপরে বাইরে তসবিটা নিয়ে ঘুরবি আপনি মায়াপুরি ইস্কন দেখেছেন নবদ্বীপ পেরিয়ে মায়াপুরি ইস্কন এই যে ওখানে যান আপনি ভর্তি হন প্রথম সবক হচ্ছে ঝাড় দিয়া কৃষ্ণ কৃষ্ণ হরে হরে লয় প্রথম সবক ঝাঁট দিয়া পেলেট ধোয়া তারপরে কপালে লাল দাগ টান তারপরে থলিতে হাত ভর করে চালা এটা প্রথমেই লয় প্রথমে ঝাঁট দিয়া আর তা নাহলে পেলেট ধোয়া ভেতরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করো পেলে ধুয়ে অহংকার দূর করো কথার সঙ্গে কাজের বীর করো তা না হলে দুনিয়া আখেরাতে বড় ঠকতে হবে দোয়া চাইলে দোয়া কবুল হবে না দোয়া করতে বললে দোয়া চাইলে দোয়া লাগবে না কিছু মনে করবেন না কুসুমগ্রামবাসী আপনারা ধনী গুণী জ্ঞানী মানি সম্মানী কে কি রাজনীতি করেন তাও জানেন না আমার সম্বন্ধে যদি ইতিহাস জানা আছে আমি Congress CPM Forward Bloc R S S BJP কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রকারের যুক্ত নই কারো বিরুদ্ধে কারো সপক্ষে কিছুই নয় কাজে কাজে আমি যেটা বলছি আমার কথাই কান দিবেন মুসলমানরা কেউ পঞ্চায়েতের প্রধান হলে কেউ প্রধানের পিয়ে হলে কেউ পঞ্চায়েতে ঝাঁট দিতে পেলে তার আর আল্লাহ বলা চলবে না আর সোমনাথ চ্যাটার্জি লোকসভার স্পিকার কমিউনিস্টদের চোদ্দ পুরুষ অত বড় পদাধিকার কমিউনিস্ট আর নাই অত বড় পদাধিকার কমিউনিস্ট আর নাই লোকসভার স্পিকার সোনিয়া গান্ধীকে বলে ইউর অনার সেট আপ বসক মনমোহন ইউর অনার কথা বলো সেট আপ চলো তার নাম সোমনাথ চ্যাটার্জি পনেরো মিনিট টাইম দিয়েছে ষোলো মিনিট কথা বলতে পারবে না সোমনাথ আদেশ দিলে বলবে মন্দ করে দিলে বন্ধ হয়ে যাবে সে মমতা খালাই হোক আর বুদ্ধ চেঁচাই হোক তার নাম সোমনাথ চ্যাটার্জি সে সাধুর পায়ে মাথা ঠুকে পাছাটা ওপর করে আশীর্বাদ নিচ্ছে এক মাস আগের বর্তমান পেপার কারু কাছে থাকলে কেউ পড়লে প্রথম পাতাই পাবেন শঙ্করাচার্যের পদতলে সোমনাথের মাথা এটা নিচের হেডিং এ লেখা আছে আর সোমনাথ মাথা ঠুকে পাচাটা উঁচু করে আশীর্বাদ নিচ্ছে সোমনাথ তার সত্তা ভোলে নাই কমিউনিস্ট হতে পারে নাস্তিক হতে পারে কিন্তু সাধুর পায়ে মাথা ঠুকে আশীর্বাদ নিতে হবে এটা আমার জন্মগত অধিকার এবং সত্তা এটা সোমনাথ নাই কিন্তু মুসলমানরা যদি সোমনাথের পেশাবের পানি বোয়ায় তো বলছে আমি সোমনাথ চ্যাটার্জির কাছে থাকি আমার আল্লাহ চলবে না ইসালাম বলবি মুখা যেখানে সেখানে সালাম মেরে দিয়েছে মুচো মার যাদের জন্য দোয়া করতে অসম খোদার করে বলছি দোয়া কবুল হবে না আপনি ফুটানি মনে করছেন দোয়া ইয়ার কি মাকে মেরে কাবা ঘরে হাত তোলা বাপের সঙ্গে কথা নাই মসজিদে যে এসরাক চাষ পড়া ফেরেস তারা পিঠে গোড়ালে তেড়ে দেবে তো এসরাকের কোনো মূল্য নাই আগে যে বাপের সাথে কথা বলে আসলাম আলাইকুম ক্ষমা করে দিয়ে মায়ের কাছে ক্ষমা চাও তারপরে কাবা ঘরে যে দোয়া চাও মুসলমানদের নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তার উপরে আবার কি লাঠি নিয়ে গো ওই যে বলছেন না কেন কাগজ লিখতে মাদারের বিয়ে তাহলে ফেরেস্তা পালিয়ে যাবে দেশ থেকে যে এই বিয়ে আল্লাহ কারো শুনি নেই ই বর কোথা পেলে ই উনি কোথা থেকে জোগাড় করলে ফেরেস্তা পালিয়ে যাবে আমার নামা বন্ধ করে দিয়েছে আল্লাহ ইয়া লেখবো কি করে এই যে আলাদা খেলা দোয়া করা মৌলবীরা দোয়া করে দিত আর আমাদিকে ডেকে নিয়ে গেলে আমাদিকে বললে পারা আমরা কি সহজে বলবো যে আমি জানি না আপনি যখন কিছু বলবেন ইনশাল্লাহ হবে বই কি পরে হবে এটা বলতেই হবে আপনি নৈরাশ হয়ে যাবেন সমাজের ক্ষতি হবে অতএব আমাকে যখন কেউ বলে বাসে ট্রেনে যাই পাগড়ি বাঁধা থাকে বাবা হাটটা দেখতে পারবে আমার মামার শরীরটা এখন কেমন ম্যাচ ম্যাচ করছে পরে দেখবো তারপর মানে আমি পারি না বললে পারা যদি ছোট ভাবে পরে দেখবো ম্যাচ ম্যাচ করছে শরীরটা হাত গুনানো যে হারাম হাত গুনালে ইমান থাকবে না এটা মুসলমানদের দেখে না হাত গুনিয়ে যদি কেউ ভালো মন্দ বলে দিতে পারে মুসলমানরা তাতে দাঁড় যদি বাবুর সঙ্গে চলে গেছেন দুনিয়া থেকে কারো সম্পর্ক থাকলে সে গায়ের একজোড়া বুদ্ধদেব বাবুর সঙ্গে ফোনে কথা বলতে পারলে সে গায়ের একজোড়া সোনিয়ার সঙ্গে দেখা করতে পারলে সে গায়ের একজোড়া শাহরুখ খানের সঙ্গে ফোনে কথা বলতে পারলে গায়ের একজোড়া আর নামাজ বুঝা হজ্জাঘাত করলে সে নেই কোরআন ভরা থাকলে সে গায়ের দুজনা তার কোনো ভ্যালু নেই দুটো ইংরাজি বলতে পারে ফাটা ইংরাজি তার গ্রামার নাই noun pronoun adjective verb adverb preposition conjunction inter pro number singular number নাই দুটো ভাটা ইংরেজি জানে সে শিক্ষিত দুটো বাংলা বলতে পারে তাও তার সঙ্গে হিন্দি ইংরেজি অঙ্ক বাংলা মিলিয়ে সে শিক্ষিত আর যার হৃদয়ে কোরআন আছে কোরআনের ব্যাখ্যা করে বিশ্লেষণ করে আল্লাহর কালাম নবীর কালাম জান্নাতি কালাম সে শিক্ষিত এর সমাজের জন্য যা দোয়া করতে বলবেন তাই করব একজন মহাদ্দিদ শিক্ষিত নয় একজন মুপাসির শিক্ষিত নয় একজন হাফেজে কোরআন শিক্ষিত নয় আর লেচের পেচের দুটো ইংরেজি বললে সে শিক্ষিত এই সমাজের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে যার তার সঙ্গে সম্পর্ক রাখলে আপনি ধনী গুণী জ্ঞানী আর আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখলে আপনি ফকির কোথায় মাথা ঠুকবে আজকে জলসাই কটা লোক তালবিলিম কটা খ্যাপা কটা যারা শিক্ষিত ধনী গুণী জ্ঞানী ম্যানি যাদিকে মনে করেন তারা আরাম করে শুয়ে আছে এসব আর হতে তারা আসে না তাদের জন্য আপনার যান কাঁপছে ও আমাদের সেই মাস্টারমশাইয়ের জন্য বলছেন আমাদের মাস্টারমশাই তার লেগে আপনি ছুটে বেড়া হতা করে আল্লাহর সঙ্গে সে সম্পর্ক রাখলেকে ঘৃণা করে কোরআন হাদিস মানাকে ঘৃণা করে নবীর সুন্দরকে সেই অবদস্তের চোখে দেখে উপেক্ষা করে সে সমাজে ধনী গুণী জ্ঞানী মানি সম্মানী সে যে দুটো ইংরাজি বলতে পারে তার যে দুটো বাড়ি আছে ভালো সে যে দুটো লেখাপড়া করে টাকা কামাই করতে শিখেছে সে সমাজে জ্ঞানী গুণী মানি সম্মানী তিনি শরীফের রেওয়ায়তে আছে মসজিদে নবীর সামনে গিয়ে একজন পেরিয়ে গেলেন বললেন আল্লাহ নবী এ লোক সম্পর্কে তোমাদের ধারণা বলি ইয়া রাসুল্লাহ দারুণ লোক কথা বললে লোকে মেনে নেয় কারো সম্বন্ধে সিফারিশ করলে গ্রহণযোগ্য হয় জামানত নিলে পারা জামানত তার মেনে নেওয়া হয় তারপরে আবার একটা লোক এলো বলি আল্লাহ নবী বললেন এর সম্বন্ধে বলে এ তো গরিব মানুষ অপদস্থ কেউ মানে না এর কথা চলে না এর আমানত কেউ স্বীকার করে না একে কেউ ভালো বলে না আল্লাহ নবী বললেন এইরকম লোক কথার জন্য এই দুনিয়াটা আছে এইরকম লোক যখন থাকবে না তখন আর দুনিয়া থাকবে না অসহায় দুর্বল গরিব উপেক্ষিত সাধারণ তালবিলি ছিঁড়া ফাটা জামা গাইতে আলেম ওলামা মুখলেসিন যারা মুতাশ্রী মহাত্মেসেই তাদের কারণে দুনিয়াটা আছে আপনার কারণে নয় আপনার গাড়ি বাড়ি থাকতে পারে টাটা বিয়াল্লা গঙ্কা হতে পারেন আপনি কিন্তু মনে রাখবেন পৃথিবী আছে একটা ফকিরের জন্য যখন লাই লাই লাল্লা ফকিরটা থাকবে না তখন পৃথিবীটা আল্লাহ রাখবে না তাই আমি কেমন করে বড়লোক হবে বলবো বলেছি এ কথা দিয়ে গোড়া ধরবো আল্লাহ আমাকে আর আমাদের সকলকে আমলে তৌফিক দেন সবাই বলুন আমল করবেন আমল করুন আল্লাহর সঙ্গে ভাগ করুন পৃথিবীতে দেখছেন না ভাগ ভালোবাসার কি মূল্য গায়ে কেরোসিন দিয়ে আত্মহত্যা করছে বাপের ঘর থেকে পালিয়ে যাচ্ছে সেদিন আমি আমাদের গ্রামে শুনলাম আমাকে একজন শোনালে যে তিনটে ছেলে ভাগ করে বিয়ে করে নিয়ে তাদের বাপের ঘর থেকে পালিয়ে গিয়েছে আমি বললাম যাক মোল সাহেবদের মশলা হালকা হয়ে গেল আর বললি না ওয়াজ করতে হবে না ওরা নিজেরাই ফাইসলা করে নিয়েছে বাপকেও বলে নাই বিয়ে করে নিয়েছে ফোনের কোনো মশলাই নাই এতে দুটো তিনটে লাভ হলো মোর দিকে আর ওয়াজ করতে হবে না ফোন নাই আর আপনার বিয়ে পড়ানোর ঝামেলাও নাই সে আপনার কোথায় যে আই লাভ ইউ কামি আর মাই ডিয়ার করে করে নিয়ে করছিল বাপকে বললাম বিয়ে করলি কাকে রে বলে আমরা দেখি সেই পাঁচুর ওই দেশের পিটিকে জাতপাত নাই সে যে ওই আমাদের ওই এমতিয়াজ ভাই শোনাচ্ছিলেন যে সব সাদা সিজে আলেন তো পরে দিকে আর থাকি বলে ওবিসি দিবে সরকার ওবিসি মানে আপনি রেশনে মাল পাবেন মানে হচ্ছে ছোট জাত আলাদা করে দিয়েছে তার মধ্যে মিড পড়ছে মল্লিক পড়ছে আর কি কি পড়ছে বলছিল না তো আমি হিসেব করেছিলাম যে আমার ছটা সাতটা আত্মীয় জুটিয়ে রেখেছে একটাও পড়ছে না আমার দাদি মল্লিক মরে গেছে দাদু শেখ আমার শ্বশুর মোড়ল আমার এক জামাই শেখ এক জামাই মোল্লা আমার ফুপুরা হাজারি দেখছি একটাও পড়ছে না তাই আবার ইমতিয়াজ বললো যে দেখো খুঁজে খুঁজে আর একটা আমার পড়বে না গা ছ সাতটা খানদান জুটিয়ে রেখেছি একটাও পড়বে না বাদ চলে যাবে বড় দুঃখ বড় বেদনা অবিষি হন সামাজিক দিক থেকে কিছু লাভ হবে আপনার থেকে পরীক্ষায় আপনার থেকে মাদ্রাসা বোর্ডে দিলে পারা কিছু লাভ হবে কিন্তু কোরআন পাকে আল্লাহ বললেন তার থেকে বড় লাভ আমাদের গ্রহণ করতে মন যাচ্ছে না ওবিসি হয়ে রেশন কার্ডে দুটো পেলে পারা আপনার ভালো হবে মঞ্চে আর ডিসকভারি দেখবেন টেলিভিশনে ডিসকভারি না দেখেন তা কারো কাছে শুনবেন হাতি মোষ উঁট ঘোড়া হরিণ বাঁদর ছুঁচো লেউন মাছ তিমি কুমির কে তাদেরকে খেতে দিচ্ছে ওবিসিও নাই রেশন কার্ডও নাই আর ঝামেলাও নাই ভাগ্য তো নাই রাজনীতিও নাই তৃণমূলও নাই তাহলে বলছি আয় একবার কাজ খেতে বলছে দিকে কে খেতে দিচ্ছে বাবু এদের তো তৃণমূল নাই এদের তো সিপিএম নাই মোট বলছে খালি আমার কাছে এসে একবার তৃণমূল দেখে যা খালি গাছ একবার আয় সে করে দেব দিয়ে দিয়ে তোর তৃণমূল বার করব তারপর খালি গাছ গায় কে খেতে দেয় গো ওবিসি বোর্ড বিএসসি বোর্ড না আপনার দিকে মাদ্রাসা বোর্ড তাদের কি ভরসা আল্লাহর উপরে কি ফুর্তি কি আমদ দুদিন তিন দিন পরে একটা পায় হরিণের পাছাটা ধরে কাছাড়ে মেরে নেয় কুমির কখনো আপনার থেকে ছোট্ট মোষটা বুনো মোষটাকে টেনে ধরে পানিতে নামিয়ে নেয় রক্তাক্ত করে দেয় পানিকে পনেরো দিন পরে একটা পায় আলহামদুলিল্লাহ না পেলেও আলহামদুলিল্লাহ ছুটছে কোশেষ করছে আর ভরসা তারই উপর রেখেছে আপনাকে খাবার জন্য কত করতে চুরি করা দাঁড়ি মারা প্রবঞ্চনা প্রতারণা প্রকাশ্যে বলছে আগে গোপনে বলতে এখন প্রকাশ্যে আগে দেখতেন দোকানে ফোকানে আপনার দিকে গেলে পরা চেয়ারে বসুন প্লেট দিয়ে দেন গ্লাস দেন এসব উঠে গেছে এখন হাতে করে ধরে নেন খেয়ে গ্লাস নাই জগ সারো করে দেন সব আস্তে আস্তে উঠে যাচ্ছে আর কি মানে উন্নতি লাভ করছে আগে মেয়েরা চাদর গায়ে দিত এইরকম পাড়া থাকতো চাদর ভালো লাগতো এখন চাদর ফালো উঠে গেছে এখন গেঞ্জি আর ফ্যান চাদর উঠে যাচ্ছে উড়না উঠে যাচ্ছে পাড়া গায়ে দুটো মেয়ের উড়না থেকে মনে করেন উড়না আছে শহর বাজারে যে বসে থাকুন গা আশিটা মেয়ে পেরিয়ে গেলে আটাত্তরটা মেয়েরা আর উড়না নেয় গেঞ্জি প্যান্ট উড়না যারা পড়ে তারা বোকা উড়না যারা পড়ে তারা অনুন্নত উড়না যারা পড়ে তারা গ্রামের এই রে উড়না গায়ে দিয়েছে মানে এই সমাজের ইসে লয় উঠে যাবে আস্তে আস্তে তো আপনারা উন্নতি যারা চান বড় হতে চান তাদের মনে হচ্ছে না যে গোটা বিশ্বটা দেখলাম সব জায়গায় গেলাম সব ব্যাংকে গেলাম আল্লাহর সঙ্গে ভাব করে একবার দেখি আল্লাহ তাদের যারা ভদ্রলোক আর যারা পরিষ্কার সবাই মনে মনে করুন হব আর ভদ্রলোক হব কসম করে বলছি আপনি গোটা পৃথিবীর মধ্যে ধনী গুণী জ্ঞানী মানি সম্মানী আপনার থেকে ধনী পৃথিবীর কেউ নাই আপনার কম্বলের আপনার চাটায়ের যা দাম মনমোহনের সিংহাসনের তা দাম নাই যদি আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করে যারা পরিষ্কার যারা ভদ্রলোক আল্লাহ তাদের সাথে সবাই মনে মনে করুন পরিষ্কার হব ভদ্রলোক হব যেমন তাই যেখানে সেখানে বলে দিলে যেখানে সেখানে চেঁচালে চিল্লালে কুসুমগেরা মাদ্রাসা আপনার আপনাদেরকে সোনাডাঙ্গা মাদ্রাসা মির্জাপুর মাদ্রাসা ইধারে বোহার মাদ্রাসা কান্না মাদ্রাসা আর উধারে মাদ্রাসা উধারে মাদ্রাসা নাজনঘাট মাদ্রাসা এটার সঙ্গে আপনার কতটা সম্পর্ক কতটা যাতায়াত তবলিগি জামাতের মেহনত মার্কাজ ইজতেমা জামিয়াত হিন্দ এর সঙ্গে আপনার কতটা উঠা বসা কতটা সম্পর্ক রেখেছেন আপনি গবেষণা করবেন কেজি পড়েন দিয়ে ওজন করবেন দিয়ে ভাববেন আমি কতটা কি করছি খুব ভালো করে ভাবুন গবেষণা করুন আজকে হুজুর ফরজ জেনে নিয়েছেন যে আপনি পন্ডিত হয়েছেন আজকে বেদাত জেনে নিয়েছেন কবর বাঁধানো বেদাত চাদর চড়ানো বেদাত দিয়ে আপনি পন্ডিত হয়েছেন আজকে এজমা কিয়া জেনে নিয়েছেন যে আপনি পন্ডিত হয়েছেন একবারও আলেমের কাছে গেছেন একবারও বসাউটা করেছেন জানতে চেয়েছেন তাদের কাছে কুল্লো বেদাতিন দালালা কুল্লো দালালাতিন ফিন্নার কামা কলালে কলালেই সলাত তসলিম হয়তো আয়েশার একটা হাদিস মা হাদাসনা ফি না পাওয়া রদ্দুর পড়ে দিলেন যে আপনি পণ্ডিত হলেন একবারও গেলেন না ওলাম ওলামার কাছে বিদাত কাকে বলে একবার যে বললে কসম করে বলছি কসম আমি খাই না আপনি জানেন ওয়াজে বলতে মন যাচ্ছে আপনার ব্রেন খারাপ হয়ে যাবে আলেমের কাছে বসে যদি ওয়াজ শোনেন বেদাত কাকে বলে বেদাতের লাগাবি কি বেদাতে ইস্তেলাহি কি বেদাতের কটা ভাগ বেদাত আকিদাগত বেদাত কাকে বলে আমালি বেদাত কাকে বলে বেদাতে সৈয়া কাকে বলে বেদাতে কাবিহা কাকে বলে বেদাতে হাসানা কাকে বলে আপনি পাগল হয়ে যে বেদাতের এত ভাগ আবিরানিক শব্দার্থে বেদাত কি আল্লাহ নবী এবং রসুলদের চলে যাওয়ার পরে যত নতুন কাজ সব বেদাত অতএব তা মাতরুক যদি আপনি বলে দেন বেদাত বললেই যদি মাতরুক বলে দেন আপনার জানা আছে মসজিদের পাকা মিম্বর করা খোঁজবার জন্য বেদাত আপনার জানা আছে কোরআন শরীফের জেদ জগৎ দিয়া বেদাস আপনার জানা আছে কোরআন শরীফ তিরিশ পাড়া এক কাছে করা বেদাস আপনার জানা আছে বোখারি শরফ হবে খরচ করা মাদ্রাসায় শিয়ারা মাদ্রাসায় বোখারি শরীফ খতম করা বেদাস আপনার জানা আছে বোখারি শরীফকে ওই রকম জায়গায় পৌঁছানো হাদিসগুলো সব এক কাছে করা বেদাস আপনার জানা আছে মাদ্রাসার এইভাবে সিলেবাস তৈরি করা নহমির হেদায়তুল্লু কাপিয়া কুদুরি এগুলো বেদাত মাইকে আজান দিয়া বেদাত সেগুলোকে যদি বলা হয় গোমরাহি আর তারা জাহান নামে যাবে কি নাড়াবে মোলসাহ আপনাকে ঝাঁটা করে বেরুবে না আর যদি মৌল সাহেবরা বলে বেদাত নয় কুসুম গ্রামে আলেমদের সামনে বলি যেগুলো সব বেদাত বেদাতে হাসা তার প্রমাণ আছে দলিল আছে ইমাম মানতে হবে তার প্রমাণ আছে দলিল আছে নামাজের পরে দোয়া বাস সেদিনে ঘোষপুকুরে জলসায় গেলাম একজন বললে নামাজের পরে দোয়া নাই ইমাম মানা চলবে না আমরা এই বেটা কোরআন শরীফে ফাসালু আহলে দিকে ইনকুম তুমলা আলাবো তোমাদের না জানা থাকলে যে জানে তাকে জিজ্ঞেস করো এই কথাটার মানে কি আল্লাহ কি বলতে চাইছে বলো এখান থেকে ফসালু আহলা জিক্রি ইনকুন তুমলা তালামুন আপনার জানা নাই যার জানা আছে তার কাছে যান কিয়াস কাকে বলে এজমা কাকে বলে কেন কিয়াস কেন এজমা থেকে পেল কোত্থেকে দলিল এজমা কিয়াস শরীরের অকাট্য দলিল এবং প্রমাণ কেন হলো নুরুল আনোয়ার খুলুন চারটা উসুল কোরআন হাদিস এজমা কিয়াস কোরআন হাদিসের মতো এজমা কিয়াসের মূল্য কেন হলো কোরআনের কারণে হাদিসের মূল্য কোরআনের মতো কেন মা তাকুম রসুল ফাকুজু মা নাহাকুমান হুফান্তাহু নবীর হাদিস কোরআন সমতুল্য কোরআনের দ্বারাই প্রমাণ হচ্ছে আবার হাদিস শরীফ সমতুল্য ইজমা ইজমা মানে বিষয়ে একমত হওয়া ইজমার আবার আছে দুটো একটা আজিমত একটা রুকসত সমস্ত একমত হওয়াকে বলে আর কোন শাহাবাদের আপনার সে ব্যাপারে একটা ব্যাপারে একমত না হওয়া তাকে আপনার দিকে রুকসত বলা হয় সেটাকে বাতিল করে দিতে পারবেন না রুকসত সে ব্যাপারে আপনার মতবিরোধ সৃষ্টি হয়েছে কে বলে দিবে আপনাকে এগুলো কোথায় কি করে পৌঁছবে কেন ইসরা এলো কেন কি কে এলো কোথেকে পেল আল্লাহ নবী হাজুদ্দে মহাজ ইবনে জামালকে ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছে আল্লাহ নবী বললেন মহাজ তুমি হাকিম হয়ে যাচ্ছ ফাইসলা কেমন করে করবে ইয়ারসুল্লাহ আল কোরআন বলে যদি না পাও বলে আপনার বাণী আল হাদিস সুন্না বলে যদি না পাও বলে ইয়ারসুল্লাহ কোরআন হাদিসকে সামনে রেখে আমি ইস্তেহাত করে আমার মত প্রকাশ করবো বেড়াই আল্লাহ নবী বলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি তার রসুল এখানে রসুল মানে দূত সেইখানে বলা হয় সাধারণ মানুষ করেন হাদিসের মানে করতে পাবে না যে আল্লাহ তার দুধকে রকম জ্ঞান দান করেছে যার ফাইসালার উপরে আল্লাহর রসুল সন্তুষ্ট এই রসুলটার মানে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আর আগের রসুলটার শব্দটার মানে হচ্ছে দুধ পরষ্ট যাকে পাঠাচ্ছেন আল্লাহ নবী ফাইসালা কারণে পরপর তিনটে রসুল শব্দ আছে একটা হচ্ছে হে আল্লাহ আমি যাকে রসুল মানে দুধ করে পাঠাচ্ছি সেই রসুলের উপরে রসুল ইহি তোমার রসুল মানে তুমি যাকে রসুল করে পাঠিয়েছ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সে সন্তুষ্ট যে আমাকে উপযুক্ত উত্তর দিয়েছে যে আমি কোরআন হাদিসকে সামনে রেখে ফাইসালা দেবো এখান থেকে এজমা প্রমাণিত হচ্ছে আরো কত দলিল যে আছে কোরআন হাদিসে যারা আছে আপনার দিকে সবসময় পড়াচ্ছে নুরুল্লেন নেওয়ার স্বামী আর মুল্লা হাসান মুল্লাহ হাবিব মিসকাত আর আপনার দিকে উসুলে হাদিস উসুলের তাফসীর কি কোরআনের মতি ছড়াচ্ছেন দার্সে না গেলে বুঝতে পারবেন না উজু নামাজ গোসল তিনটি শিখে নিয়েছেন ইসলামের কিছুই পাওয়া হয় নাই আমি বারবার মানুষকে বলি আপনার জন্য আলমতারা থেকে নাস প্রথম রাখাত পড়বে বাবা আলম তারা লেইলাফে দ্বিতীয় রাখাতে যখন আবার শুরু করবে আড়াইতাল্লা জি ইন্না তাই না তারপর আবার যখন শুরু করবে কুলে এজাজা তারপরে যখন শুরু করবে তাব্বা তিয়াদা পড়বে কুলোল তারপরে পড়বে ফালাক নাস আপনার জন্য দিয়ে দিলাম আপনি নামাজ পড়তে যেয়ে দেখলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লওয়ামাহ আয়াসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামাহ আপনি বাড়ি বললেন আজকে নামাজ হয় না আলম তারা পড়ে নাই কোথা থেকে বললে কি জানি আলমধারা থেকে নাচটা আপনার জন্যে যে হাফিজে কোরআন হাফিজে হাদিস মহাদিস মুফাসির কোরআনের যেখান থেকে পারবে তেলাওত করবে নামাজ বড় সুন্দর হবে আল্লাহ দরবারে পৌঁছাবে মাকবুল হবে আপনার জন্য আলম তারা থেকে না আপনি যদি সেটা অপর ওপর ফিট করতে চান আপনার ভুল হবে না উজু গোসল কেন উজু ফরজ করা হলো উজুর চারটা ফরজ করতে গেল অন্য ইমামের কাছে কটা ফরজ কেন আপনাদেরকে ইমাম মানতে হবে ইমামের জন্য তাহলে যে সাকসেই একজনকে মানলে তাকেই কেন মানতে হবে এগুলো গেলে পরে আপনার ব্রেন খারাপ হয়ে যাবে না আলে আর কদর করছেন না তালবিলিমদের মূল্য দিচ্ছেন না ইনসাফ করে বলো যাতেই এ বি সি ডি আমার একটা নাতি আমার কাছে মানুষ হয় বড় মেয়ে বড় ছেলে তিন মাস থেকে তার নানির কাছে আছে বলে ছেলেটা তো মরিয়ে যাবে মা তোরাই রেখে দে তো মাইকোস ফাইকোস খেয়ে তিন মাস থেকে এখন সাড়ে পাঁচ বছর বয়স আমাদের কাছেই থাকে তাকে আমার একটা দিদিমণি বলল যে আমাদের ওখানে ইংরেজি মাস্টার একটা আছে দেন মাসে তিনশো টাকা দিবে এ বি সি ডি পড়াবে মাসে তিনশো টাকা নেবে বললো আমাকে আমরা এবছরটা যাক পরের বছর থেকে তখন দেবো থ্রিতে উঠলে তখন দেবো মাসে তিনশো টাকা নেবে এ বি সি ডি আপনি বলুন ইনসাফ করে আপনার ঘরে একটা ছেলে আমপাড়া কোরআন শরীফ কায়দা পড়াতে গেলে আপনি দশটা টাকা দিতে সন্তুষ্ট আছেন আমাদের মাথায় খাচ্ছে আমাদের মাথায় চালা দিচ্ছে আবার আমার আমার লাগবে ওইখান থেকে হয়ে যাবে না কোরআন পড়াবে ওলা তামনুন তাস্তাকসির বেশি পাওয়ার উদ্দেশ্যে দান করো না দান করে কাউকে কাজ করিয়ে নিও না তালবিম যদি কারো বাড়িতে খায় জায়গির রাখে বলে এক বাজি ভাত পানি নিয়ে আয় আমাদের বাগানটাকে একবার দেখে দে দুটো কাজ তারপর ভাত খাওয়া কে আমাদের দিনে যে বলবো আল্লাহ তাল বিলিম খাইছি কত পাবো বলো বালি তো বালতি করে পানি এনেছে সদ্বুদ হয়ে গেছে আবার আর কিছু নাই সেখানে কোরআন শরীফ আছে যখন তুমি আমার রাস্তায় কিছু দেবে তার বিনিময় হিসেবে কিছু গ্রহণ করো না কিন্তু আমরা বিনিময়ে না নিয়ে কাউকে কিছু দিতে পারি না আর আমি কম্প্রোমাইজ করছি ইংরেজি পড়ালে পারা এই পাবে আর কোরআন পড়ালে পারা কোরআন পড়ালে পারা পাঁচশো টাকা দেন ইংরেজি পড়ালে পারা তিনশো টাকা দেন কবর ডাঙার নিচে আর কথাটা পৌঁছবে না M M S C BSC BCom চাকরি পেয়েছে ডিগ্রি পেয়েছে মরনা ইমতিয়াজ ভাই আমার জেলা সেক্রেটারি আমার শ্রদ্ধার আমার ভালোবাসার আমার মাথার তাজ তাদের জুতো বয়ে আমরা এখানে এসে পৌঁছতে পেরেছি কিন্তু আমি বলবো চাকরি ইমতিয়াজ ভাই মেহনত করছে জামিয়ত মেহনত করছে সিদ্দিকুল্লাহ ভাই মেহনত করছে চাকরি পাচ্ছে সুখ খানিকটা হবে স্বাচ্ছন্দ্য কানতে হবে কসম ক্ষুধার করে বলছি আল্লাহকে ভুলে গেলে জান্নাত পাবে না চাকরি পাওয়া হবে টাকা পাওয়া হবে ডিগ্রি পাওয়া হবে মেহনত করা হবে আর কিছু হবে মারামারি করলে সিদ্দিকুল্লাহ ভাইয়ের দলে গিয়ে পশ্চিমবাংলার গতিটাও পাওয়া যাবে কসম খোদার করে বলছি আল্লাহকে ভুলে গেলে জান্নাত পাওয়া যাবে না আপনি উঠুন হে কম্বল আবৃত মানুষটা আর আপনি আল্লাহর জেগের করুন তসবি পাঠ করুন আর মানুষকে সতর্ক করুন আল্লাহ নবী উঠেই সমস্ত লোককে জমা করার জন্য বলে দিলেন মাইকের মাধ্যমে আপনারা সব সভা পর্বতে চলুন মাইকের মাধ্যমে বলে দিলে আপনারা কি বলছেন বলুন মাইকের মাধ্যমে বলে বলেছেন বলে নাই তাহলে ওরা সবাই শুনবে কি করে মাইক ছিল না বল সাহেবরা কালকে আমাকে ধরবে মাইক বললেন আপনি মাইক ছিল না আল্লাহ নবী যখন ডাকতেন তিন বাজাতেন তিন মুড়ির তিন গুড়ের তিন দেখতে পাবে না বলে পাঁচিলের ওপরে চাপিয়ে তিন বাজাতেন লোকরা জানতে পারত তিন বাজাচ্ছে মানে জমা হতে বলছে এটা নবী হোক বা যে কেউ মক্কায় লোক জড়ো করার তরিকা অনেক প্রকারের ছিল তার মধ্যে একটা টিন বাজানো ঘন্টা বাজানো লোক জমা হয়ে গেল সাফা পর্বতে তো আমি আপনাদেরকে একখানে বই লিখছি প্রশ্ন উত্তরে নবীজির জীবনী সেটা খুলতে খুলতে আমার সামনে এসে গেল বলছি আল্লাহ নবীর সাবা পর্বতের বয়ানের নিচর সারমর্ম মরাল অনেকক্ষণ ভাষণ দিলেন তার ভাষণের মরাল কি ছিল আপনার দিকে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা না ওবিসি রেশন কার্ড বেশি পাবি দিতে হচ্ছে ইমতিয়াজ ভাইকে সেরকম আমাদের সমাজের এখন চাহিদা কি আমাদের এখন নিষ্পেষিত নির্যাতিত আমরা উপেক্ষিত আমাদের কি করতে হবে সব ঠিক আছে নিজের জায়গায় কিন্তু আল্লাহর নবী যেটা ভাষণ দিয়ে গেলেন কেয়ামত পর্যন্ত সোনার অক্ষরে লেখা তার নিচরার সারবর্ম হচ্ছে পরকালকে স্বীকার করো বিশ্বাস করো আর কলমাকে স্বীকার করো এটা হচ্ছে সাফা পর্বতের বায়ানের নিচর পরকালকে বিশ্বাস করো কলমাকে স্বীকার করো সবাই বলুন লাইল্লাহ মোহাম্মদ কতদিন নামাজ পড়ছেন আল্লাহর সঙ্গে কতটা ভাব করেছেন দোয়া করে কিছু নিতে শিখেছেন যে আমার ঘরে বিপদ আল্লাহর কাছে একটু দোয়া চাইতে যাই আল্লাহ বিপদ হয়েছে সরিয়ে দাও আল্লাহর উপরে এত বিশ্বাস এত ভালোবাসেই আশা করি আল্লাহ আমার দোয়া কবুল করতে এইরকম বিশ্বাস আর সাহস আপনার কতটা হয়েছে বলুন আমার বিশ্বাস দিল্লির ফরিদবাবু আমি চিঠি লেগলে কবুল করবে এত ভালোবাসে সে আমাকে ভালোবাসে আপনার আল্লাহর সঙ্গে এরকম ভালোবাসা তৈরি হলো না সজ্ঞানে পাপ করি নাই কখনো অন্যায় করি নাই আল্লাহকে ভুলি নাই আমি যে আল্লাহর কাছে হাত তুলে পড়লে আল্লাহ আমারটা শুনবে এই রকম আপনার কবে তৈরি হবে আপনি বলুন শাহবাদের বিপদ হলে মসজিদে গিয়ে দোয়া করতেন আবার এসে বাড়িতে জিজ্ঞেস করতেন জ্বরটা কতটা কমলো বললে সেই রকমই আবার যে দোয়া করতেন আবার এসে বলতেন জ্বর কমেছে আবার যে দোয়া করতেন যতক্ষণ না দোয়া জ্বর কমতো ততক্ষণ আল্লাহর কাছে চাইতেন আল্লাহ তুমি কতক্ষণ ফিরাবে দোয়া কবুল করে নাও জ্বর কমিয়ে দাও এত বিশ্বাস এত ভালোবাসা গোটা দুনিয়ার সঙ্গে বিশ্বাস আর ভালোবাসা লেনদেন আদান প্রদান আল্লাহর সঙ্গে কতটা ভালোবাসা আপনার তৈরি হয়েছে আপনি বুঝুন এটা মনের ব্যাপার এটা আমারটা আমি বুঝবো আপনারটা আপনি বুঝবেন এটা বলে বেড়ালে হবে না চিল্লালে হবে না এটা আপনি আপনারটা বুঝুন আমি আমারটা বুঝি আপনার মনকে বলুন হে মন নেমো খারাম কুলাঙ্গার আল্লাহর সঙ্গে ভাব কর গোটা পৃথিবীর থেকে তুই ধনী হয়ে যাবি গোটা পৃথিবীর থেকে মানি হয়ে যাবি গোটা পৃথিবীর থেকে সম্মানী হবি আজকের এই সমাজে মাদাল্লাত আল্লাহর নবী যেখানে দিয়ে গেলেন আবু বকর ওমর ওসমান তালহা জোবাইরের সিন্দেগি খোলামায় রাশরিফ ওলামায় কেরাম মুফতি এজাম মাদ্রাসা মক্তব মার্কাত খানকা দাওয়াত তবলিক সমাজ যেদিন এগিয়ে চলছে সেদিনে জাতি মাদাল্লাজ করবে সেদিনে জাতি মহরমের তাজিয়া খেলবে জাতি কেরাম লুডু খেলবে তো এমতিয়াজ ভাই বলছে মাদ্রাসা বোর্ডে বসবে এরা লুডু খেলবে লম্বা সাপটাতে মার Ha ha ha. তাস <laughs> খেলবে এ জাতিকে আপনি উঠাবেন কি করে এরা লোক লোকসভার স্পিকার সোমনাথের কাছ থেকেও জ্ঞান দেয় না যত পৃথিবীতে আপনার জাতি আছে বোকা বলুন বুদ্ধিমান বলুন ছি ছি ছি ছি অমিতাভ বচ্চনের মতো লোক লাল দাগ টেনে সিনেমায় পাঠ করছে তার এতটুকু ভয় হয়নি যে মুসলমানরা লাল দাগ ডাকলে আমাকে মুসাদ্দিদ মুসলিম মনে করবে কঠোর পন্থী যে আমার বইটা হয়তো তারা দেখবে না ঘৃণা করবে এটা মনে করে নাই কে দেখবে কে দেখবে না জানি না আমি আমার সত্তায় অবিচল অটল আমার বিপদে আমি মন্দিরে যাব আমার সুখেতে আমি মন্দিরে যাব অমিতাভ বচ্চন মনোমোহন টাটা বিল্লা গোয়েঙ্কা সবাই তার সত্তা মনে রেখেছে শুধু মুসলমান স্বামী বিবেকানন্দ তার শিষ্যদের গেরুয়া পোশাক গুরু নানকের শিষ্যদের মোজ দাড়ি পাগড়ি বালা অনুকূল ঠাকুরের শিষ্য মাছ মাংস খায় না বেকা টুপি আর কার কার বলবো বাউল বষ্টম যারা যারা আপনার থেকে ওটাকে আপনি কি বলবেন লালন ফকিরের অনুগামী অনুসারী নিপালের দুলালের নিতায়ের গৌরাঙ্গের অনুসারী তারা পোশাক বাঁহাতে নিয়ে মাথার তালুতে লেপে বলছে আমরা যে আপনার যে গৌরাঙ্গ নিপালের দলে আমরা যে এই দলের তার প্রমাণ হচ্ছে আমরা মাতর তালুতে পোশাব লেপি মজদারি সমান করে রাখি আর আমাদের কোনো জাত পাত নাই তাদেরকে বলে বাউল বৈষ্ণব হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ নাই সে তাতে কংক্রিট শুধু মুসলমানরা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামকে মানে একশোটা মুসলমান নিরানব্বই রকম বাকি যে গোষ্ঠীতে যাবে স্বামী বিবেকানন্দ যে হবে সব কমলা লেবু স্কুলটা কমলা লেবু চলুন আমি প্রায় যাচ্ছি জয়রামবাটি আর আপনার কামার পুকুর সারদা দেবী আর রামকৃষ্ণ পরম হংসদেব সব কমলা লেবুতে যত দেওয়াল আছে বিল্ডিং আছে সব কমলা লেবু কলেজ ইউনিভার্সিটি কমলা লেবু এত ভক্ত আর মুচমান দিয়েছে দেখুন দাড়ি নাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই পোশাক পরিচ্ছদ নাই আচরণ বিধি নাই সালাম কালাম নাই দর্শন খান স্লিপটি নাই আর সালাম আলাইকুম নাই ইস্তেঞ্জা করে পানি নিতে জানে না বিয়ে করতে জানে না লেনদেন আদান প্রদান নাই রাস্তাঘাটে আমাদের এত বড় জামা আর সালাম আলাইকুম বলতে পারেন না কি ক্ষতি হয়ে যাবে কি নষ্ট হবে কে আপনাকে মনে করবে যেটা মুচমান বললে আপনার ক্ষতি হবে আসসালাম আলাইকুম হজরত ভালো আছেন জাতির কি লাভ হতো শোনেন এমতিয়াজ ভাই আজকে চিল্লাতে সিদ্দিকুল্লাহ ভাই আপনি যদি এই মাদ্রাসার মৌলবি কটার খাতির করতেন বাসে ট্রেনে হাটে বাজারে বর্ধমানে আসসালাম আলকে হয়তো ভালো আছেন বাড়িতে খবর দিয়ে দেবো আপনাকে গাড়ি করে পৌঁছে দেবো আর বিজাতিরা দেখতো সরকার যখন জানতে পারতো মুসলমানরা আলেমদের কদর করে তখন মসজিদের দরজায় দাঁড়িয়ে থেকে ইমাম সাহেবকে বলতো আসসালাম আলাইকুম আপনি একটু লক্ষ্য রাখবেন আমরা মুসলমানদের ব্যাপারে সজাগ হব সে জানে ধর্মগুরুকে দারুণ মানে ধর্মগুরুকে অ্যাপ্লাই করলে ভোটে আমি পাশ করে যাব কিন্তু তারা জানে ধর্মগুরুকে ঝাঁটা মারলে আমি পাশ করে যাব ধর্মগুরুদের খাতির করলে ফেল পড়ে যাব তার প্রমাণ হচ্ছে মমতা খালা বলছে একশো ছাব্বিশটা ট্রেন দিয়েছি আজমি যাবার লেগে দেওবান যাবার লেগে বলছে দিয়েছি ঘোড়ার গাড়ি আজমি যাবার লেগে একশো ছাব্বিশটা ট্রেন কোথায় গেলে মুচমান মুচমান থাকবে না সরকার খুব ভালো বিলক্ষণ জানে আপনি মেলা করুন পুলিশ পাবেন প্রোডাকশন পাবেন এমএলএ বেড়াতে আসবে খালিদা চলে গেল আপনার হাসিনা ওখানে আপনার আজমিরে আপনার দিকে মানত পূরণ করতে কোথায় গেলে সরকার লোকের দিকটা ঠিক থাকবে ইজতেমাতে নাই কোনো মাদ্রাসার বোখারি খতমের নাই যে আপনার দিকে কোনো এমএলএ এসে বলবে বোখারি খতম এসছি অসম্ভব কথা পাদচাবড়ি কুষ্টিগিরি আজমিরে যাবে জাতি কি করে শেষ হবে ওটা বিলক্ষণ জানে কিন্তু মুসলমানরা যতই বোঝান বুঝতে চাইবে না যতই জানান জানতে চাইবে না জুম্মার মসজিদে নাই আর আজমিরে জামাতে নাই আর আজমিরে নামাজে নাই আর পাথর চাপড়ি কুষ্টিগিরে আল্লাহ চেনে না নাস্তিক আর হাতে তাবিজ বেঁধে আছে আল্লাহ বলছে বুকা তাবিজটা ফাটিয়ে দেখ আমার এই নাম ভরা আছে আমার সঙ্গে রাগারাগি আর তোর মা আমার তাবিজ নিয়ে বেঁধে রেখেছে আর আমার নাম ভরা আছে কত মুচবান দিবে অনেক এম এল এ মোজ রেখেছে নামাজ পড়ে না কিন্তু দেখি বুকে ধুকধুকি ঝুলছে নিয়েছে কার কাছে মেরেছে কান এইবারে ভোট হচ্ছে আপনি একটা দিবেন তো ঝেড়ে মেরে দিয়েছে বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ বলছি তাবিজটা ফাটা গো আমার সঙ্গে রাগারাখি আর আমার মাল ভরা আছে রে কত নেবেন আপনি হায় হায় হায় হায় তাই সবাই বলুন আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করবো বলেন ইনশাল্লাহ রাজি আজকেই নামাজে রোজায় হজে জাগাতে দিনদারি পরের গাড়িতে নির্জনে বলবো নেব খারাম তুমি আল্লাহকে চেনো না আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে কিভাবে আনলো ফি করার ইম্মাকে নিলা কথার ইম্মা আলুম সুরক্ষিত জায়গায় নির্দিষ্ট দিন পর্যন্ত গোটা পৃথিবীর ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার আর মৌলবী মুল্লা পীর তাবিজ আর ঝাড় ফুক আর ফুলানে আর ফুলানে কি ফুলানি গুলো কে গো মৌলী বাবা খেপা বাবা লোকনাথ বাবা ফুল্লা বাবা যত বাবা আছে খালারা মায়েরা সবাই শোনেন আল্লাহ বলছে মায়ের পেটে সুরক্ষিত জায়গায় নির্দিষ্ট দিন পর্যন্ত রেখেছি কারো তাবিজ মাদুরি ঝাড় ফুক কোনো আপনার দিকে হোমরা চোমরা আর আপনার দিকে হাই ফাই লোকের হাই ফাই ওখানে কাজ করে নাই ওখানে আমি আল্লাহ আমার কুদরত থেকে তোমাকে মায়ের পেটে সুরক্ষিত জায়গায় হেফাজত করেছি তাই আজকে তুমি দেখতে চলতে বলতে দারুণ সুন্দর তোমার কথাবার্তা চালচলন শিক্ষাগত যোগ্যতা সেদিনে পরশু কম্পিউটারের কথা বলছিলাম কম্পিউটার কালকে ছিলাম মোনাডাঙ্গায় গরোয়া মিলার ছিল কম্পিউটার দারুণ জিনিস কিন্তু কসম খোদার করে বলছি কম্পিউটার যা ভরে দিবে তাই বমি করবে নতুন কিছু আনতে পারবে না ইন্টারনেট যা দিয়ে রাখবে তাই নতুন কিছু আনতে পারবে না আপনি যদি তিনশো বছরের কথা বলে দেন তিনশো বছর বার করে দেবে আপনি যদি কাপড় কিনেছেন বেচেছেন সব আপনি ভরে দেন কাপড় কিনা বেচা টিপে দিলে সেটা বলে দিবে বলে আব্দুর রহমান চারশো টাকা কাপড় নিয়ে গেছে তিনশো টাকা জমা দিয়েছে একশো টাকা বাকি আব্দুর রহমান তিনশো টাকা বলেছে একশো টাকা বাকি আব্দুল জব্বার কাপড় কিনেও নাই ইন্টারনেটে বেরোবেও নাই তাহলে কি এমন লাফালাফি করছেন কেন কিন্তু কিন্তু যে কম্পিউটার টিপলে আব্দুর রহমানের নাম বেরিয়ে যাচ্ছে তিনশো টাকা যে কম্পিউটার আর ইন্টারনেট টিপলে পারা যে মেশিনের মাধ্যমে আপনার রোগ ভালা সব বলে দিতে পারবে সেখানে ডাক্তারদের ফর্মুলা ভরে দিয়ে আছে এই রোগের এই এই এই ইত্যাদি ইত্যাদি সে তার উত্তর দিবে কিন্তু আপনি তার আগে বলছেন না কসম খেয়ে বলছেন না ব্রেন যদি কাজ না করে আপনার কম্পিউটার ভুল করবে ব্রেন যদি কাজ না করে আপনার ইন্টারনেট ভুল করবে ব্রেন যদি কাজ না করে এরোপ্লেন কলকাতা থেকে দিল্লি পৌঁছাবে না ব্রেন যদি কাজ না করে এরোপ্লেনের রাস্তা ঠিক হবে না ব্রেন যদি কাজ না করে ব্লু প্রিন্ট ঠিক হবে না ব্রেন যদি কাজ না করে ম্যাপ ঠিক হবে না আল্লাহ বলছে দেখবি পাগল করে দেবো দিয়ে এরোপ্লেনটা ধরাম করে ফেলাবো পাগল করে দিব দিয়ে কম্পিউটারটা আপনি টিকিট চাইছেন দিল্লির দিবে আপনাকে প্ল্যাটফর্মে আল্লাহ তালা দিয়েছে একটা তার কেটে প্ল্যাটফর্ম থেকে রায় প্ল্যাটফর্ম রায় ঘর চলে যায় যা দিয়েছে ঠিক দিয়েছে তার নাম ক্ষয়ে মজ্জন্য শয়ে একার পয়াকার খেপা ওই আপনি আল্লাহর সঙ্গে ভাগ করছেন আপনার এই প্রেমের মূল্য আপনি কই দিচ্ছেন শেষ দায় পরে সুবহান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 পিমড়ে ঢুকে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে কান নাকে সাপ ঢুকে গেছে জেগে ঢুকবে ঘুমিয়ে ঘুমিয়ে বিপদ লক্ষ্যের মধ্যে একটা আল্লাহ বললে তুমি ঘুমিয়ে গেলে আমি জেগে তোমার কর্ণ কর্ণকুহরে পাহারাদারি করি বলুন শোভান আল্লাহ আর আমি আপেল আঙ্গুর বেদানা নাশপাতি থেকে মায়ের স্থানের দুগ্ধ থেকে নিয়ে মধু থেকে নিয়ে পৃথিবীতে যত যা সৃষ্টি করেছি খাবারের আবিষ্কার আমি খাওয়াতে জানি নিজে খাই না তোমার মা খাওয়াবে কিন্তু নিজে খাবে তোমার শাশুড়ি তোমাকে খেতে দেবে তোমার খাওয়ার পরে নিজে খাবে বেঁচে গেলে খাবে আমি আল্লাহ শুধু খাওয়াতে জানি নিজে খাই না কোথাও পাবেন এইরকম রব কোথাও পাবেন এইরকম রকম মেহেরবান মাওলা কেউ গবেষণা করেন না কেউ ভাবেন না তাই বলছি বাবজিরা শোন আল্লাহ আল্লাহ আমার গুরুজনেরা নেই নিষ্ঠমানের আল্লাহওয়ালারা মেহেদবান ভাইয়েরা দিনদার পরেজগার মোত্তাকিরা ইন্নাল্লাহ মা যারা পরেজগার মোত্তাকি আল্লাহকে ভয় করে আর আপনার ভদ্রলোক আমি তাদের সাথী সবাই বলুন পরেজগার হবো ইনশাল্লাহ নির্জনে লোকালয়ে গোপনে প্রকাশ্যে মনে মনে আপনার অজ্ঞাত সারে যদি কোনো পাপ হয়ে যায় ভুল হয়ে যায় আল্লাহ বলছে আমি ক্ষমা করব। তোমার পায়ে কাটা ফুকে গেলে আমি তোমার গোনা মাফ করব। তোমার জ্বর এলে আমি তোমার গোনা মাফ করে দেব কোনো নারী যদি সামনে পড়ে যায় সেখানে চাদরটা টেনে ঘুরে দাঁড়াবে পর্দা করা হবে চাদরটা একটু মুখের উপরে ফেলে দিয়ে ঘুরে দাঁড়াবে পর্দা করা হয়ে যাবে আর আপনি একটু এড়িয়ে পেরিয়ে চলে যাবেন আপনার কোনো গুণা হবে না পাপের জন্য কেউ আহ্বান করলে আপনি আল্লাহর ভয়ে সরে আসবেন আল্লাহ আপনাকে পরেশগারের খাতায় রাখবে পাপের জায়গা পাপ হচ্ছে পাপের জন্য দাওয়াত দিচ্ছে আপনি আল্লাহর ভয়ে যদি এই পাপ থেকে বাঁচতে পারেন আল্লাহর সঙ্গে পাপ করতে পারেন আপনি গোটা দুনিয়ার মধ্যে ধনী গুণী জ্ঞানী মানি সম্মানী আল্লাহ আপনার সাথে আর কার পরোয়া আলুর দাম কত হলো না হলো জানি না ধান কতটা ফলেছে না ফলে জানি না আমার কবিকে জমি আছে না আছে জানি না উপোস থাকতে হবে খেতে পাবো না অভাব হবে সব জানি কিন্তু কসম করে বলছি যার কেউ নেই তার আল্লাহ আছে